মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন আম্মাবাদ ফাউজুবিল্লাহিমিনাশাইতানিরজিম বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস টিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম দুনিয়ার জীবন ও মৃত্যু দুনিয়া ও আখেরাতের জীবন এখন আপনাদের সামনে আলোচনা করব এই আখেরাতের জীবনে পদার্পণ করার আগে আমাদের একটা কাল একটা সময় অতিবাহিত করতে হয় সেটা জীবনের পুরোপুরি বিপরীত শব্দ সেটা হচ্ছে মৃত্যু এই মৃত্যু ইংরেজিতে বলা হয় ডেথ এটা এমনই শব্দ যে সারা পৃথিবীর মানুষ সে যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকটা মানুষ মাথা পেতে মেনে নেয় বা স্বীকার করে নেয় যে সে যখন এই পৃথিবীতে জন্মেছে বা জীবন লাভ করেছে তাকে একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান যে সংজ্ঞা দেয় যে ডেফিনেশন দেয় সেটা হচ্ছে মানুষের শরীরের তিনটে গুরুত্বপূর্ণ পদ্ধতি স্নায়ুতন্ত্র শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র ব্লাড সার্কুলেশন এই তিনটে পদ্ধতি পুরোপুরি রূপে যখন বন্ধ হয়ে যায় তখনই সেই মানুষটাকে ডেথ বা মৃত বলে ঘোষণা করা হয় এবার আমরা দেখব যে মানুষের মৃত্যু তিনটে পদ্ধতিতে হয়ে থাকে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান যে আলোচনা করেছে ডেথকে যে মানুষের মৃত্যু যেমন তিনটে পদ্ধতিতে হয় আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন মসজিদের মধ্যেও মানুষের যে তিন রকম পদ্ধতিতে মৃত্যু বরণ করে বা মৃত্যু ঘটে সেটা কোরআন শরীফে আলোচনা করা হয়েছে চিকিৎসা বিজ্ঞান আজকে বলে যে মানুষের মৃত্যু একটা ন্যাচারাল ডেথ বা স্বাভাবিক একটা মৃত্যু হয় অর্থাৎ বয়স হয়ে গেছে শেষ বয়সে পদার্পণ করেছে সেই সময় স্বাভাবিকভাবে একজন মানুষের মৃত্যু হয় দ্বিতীয় নম্বরে হচ্ছে যে হোমিসাইডাল ডেথ অর্থাৎ হত্যা করে দেওয়া আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে সুইসাইডাল ডেথ অর্থাৎ আত্মহত্যা এই তিনটে পদ্ধতিতে আমরা এই মানুষরা পৃথিবীতে মৃত্যুবরণ করে থাকি এবার আমরা আলোচনা করব প্রথমে যে আমাদের যে স্বাভাবিক মৃত্যু যেটা কোরআন শরীফের ভাষায় মত বলা হয় একটা আয়াত শুরুতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা আন আম সুরা নাম্বার ছয় আয়াত নাম্বার একশো বাষট্টিতে আল্লাহ সুবাহ বলেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ সুবাহ আমাদের শেষ নবীকে বলছেন আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলমিন সেই সারা জাহান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহ পাকুরাবুল আলমিনের জন্য তাহলে এখানে যে শব্দটা এসছে মামাত মত সেই মত শব্দটায় একজন মানুষের মৃত্যু সেটাকে আরবিতে মত বলে অভিহিত করা হয় আল্লাহ সুবাহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত কুল্লু নফসিন জাইকাতুল মত প্রত্যেক নফস বা আত্মাকে মৃত্যুর পেয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে এইখানে আল্লাহ সুবাহ তালা যে শব্দটা ব্যবহার করছেন যে কুল্লু নাফসিন জায়কাতুল মত প্রত্যেক নাফ এবং আত্মাকে মৃত্যুবরণ করতেই হবে এবার আমরা আলোচনা করব এই যে নাফস একদিকে যেমন জীবন আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা সেটাকে যেমন আমরা জীবন বলি তাহলে আল্লাহ সুবাহ তালা এখানে নাফস বলে উদ্বাহিত করেছেন এই নাফস বা আত্মাকে মৃত্যুর সাথ মৃত্যু গ্রহণ করতেই হবে এবার আমরা আলোচনা করব এই নাফ সম্পর্কে যে এই নাফসের কি পরিচিতি এই নাফস এমনই একটা শব্দ যে আজকে সায়েন্স বা বিজ্ঞান তার যে অস্তিত্বের কথা মেনে নিয়েছে কিন্তু তার যে রূপ তার যে আকৃতি সেটা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয় তাহলে এই প্রত্যেকটা নাফস বা আত্মাকে মৃত্যুবরণ করতেই হবে এবং একজন মানুষ যে কোন পদ্ধতিতে মৃত্যুবরণ করবে সে স্বাভাবিকভাবে ন্যাচারাল ডেথ তার হবে না সে হোমিসাইডাল ডেথ কারো দ্বারা মার্ডার হয়ে যাবে মৃত্যু বা নিহত হবে না সে আত্মহত্যা করে মরবে সেটাও কিন্তু সারা পৃথিবীর কোনো মানুষ আগে থেকে বলে দিতে পারে না তবে সারা পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে নিতে বাধ্য যে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে অনেকেই জিজ্ঞেস করেন যে মানুষের মৃত্যু হয়তো তাকে ফাঁসি দিয়ে দেওয়ার অর্ডার হয়েছে তাকে কাতাল করা হবে হত্যা করা হবে তার টাইম আগে বলে দেওয়া হয়েছে অনেকে এরকমভাবে মানে প্রশ্ন করার চেষ্টা করেন যে সেই যে ফাঁসি দিয়ে দেওয়া হয় তার যে একটা টাইম বলে দেওয়া হয় সেটা তো মানুষ জেনে যাচ্ছে যে তাকে ফাঁসির অর্ডার হয়ে গেছে তার যে তাকে ফাঁসি দিবে এরকম একটা টাইম ফিক্সড করে দেওয়া হয় কিন্তু আল্লাহ সুবাহানা হওয়া তালা কোরআন মসজিদের মধ্যে সুরা লুকমান একত্রিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ সুবাহ এই সুরা লুকমান একত্রিশ নম্বর সুরার এই চৌত্রিশ নম্বর আয়তে পাঁচটা এমন বিষয়ের আলোচনা করেছেন সেই বিষয়গুলো আল্লাহ ছাড়া কোনো মানুষ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখতে পারে না এই বিষয়গুলো সম্পর্কে মানুষ কোনো সময় ভবিষ্যৎবাণী বা আগে থেকে বলে দিতে পারে না প্রথমে যেটা বলা আছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসাদ নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে সেই সময়ের জ্ঞান এবার সেই সময়ের জ্ঞান বলতে সেই কেয়ামতের সময়ের যে জ্ঞান কেয়ামতের যে মুহূর্ত সেই মুহূর্তের কথা বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের যে এক্স্যাক্ট টাইম কোন সময় কেয়ামত হবে কেয়ামতের ঘটনা ঘটবে সেটা একমাত্র আল্লাহ সুবাহ তালার কাছেই সেই জ্ঞান রয়েছে ওয়াইনাজিলুল গাইসা এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন ওয়া আলামু মাহফিল আরহাম এবং তিনি জানেন মায়ের পেটে যে সন্তান লালিত পালিত হয় সেই সন্তানটা কি হবে সেটা একমাত্র আল্লাহ পাক রাবুল আলমিনই জানেন এবং কোনো প্রাণী জানে না যে সে আগামীকাল কি করবে ভবিষ্যতে বা আগে থেকে কোনো ব্যক্তি এটা বলতে পারে না যে সে আগামীকাল কি করবে এবং কোনো ব্যক্তি এটাও জানে না যে সে কোন জমিনে মারা যাবে তাহলে এখানে এই যে পাঁচটা বিষয়ের কথা বলা হলো যে কেমত কখন হবে সেটা একমাত্র আল্লাহ সুবাহ তালাই জানেন তিনি বৃষ্টি নামিয়ে নিয়ে আসেন এবং তিনি জানেন মায়ের পেটে কি আছে সেটা কোনো মানুষ আগে থেকে বলতে পারে না এবং কোনো ব্যক্তি এটা জানে না যে সে আগামীকাল কি করবে এবং কেউ এটাও জানে না যে সে কোন জমিনে কোথায় মারা যাবে তাহলে এখানে যে আমরা ইন্ডিকেশন বা যে পাঁচটা বিষয়ের মধ্যে একটা বিষয় পেলাম সেটা হচ্ছে মানুষ কোন জমিনে মারা যাবে কোথায় মারা যাবে কখন মারা যাবে সেটা কোনো মানুষ আগে থেকে বলে দিতে পারে না সুতরাং মৃত্যু এমনই একটা ঘটনা মৃত্যু এমনই একটা বিষয় সেই বিষয়টা আমাদের সকলকে মাথা ফেতে মেনে নিতে হয় এবং স্বীকার করতে হয় এবং আজকে সচক্ষে আমরা বাস্তব প্র্যাকটিক্যালে দেখছি যে সারা পৃথিবীতে এত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী মেডিকেল সায়েন্টিস্ট তারা রয়েছেন তারাও তো মৃত্যুবরণ করছেন তারাও তো মানুষ যখন মৃত্যুর শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন তারাও কিন্তু সেই মৃত্যুকে ধরে রাখতে পারে না তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু প্রত্যেকটা মানুষের নিশ্চিত এবং সেটা আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে বলছেন যে কুল্লু নফসিন জায়কাতুল মত প্রত্যেক নফ এবং আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবার আমরা আসব যে এই যে নাফস শব্দটা ব্যবহার করা হলো এই নাফস আত্মা এই নাফসকে তিনটে ভাগে ভাগ করা হয় নাফসে আম্মারা নাফসে লাউামা এবং নাফসে মুতমাইন্না এই নাফসে আম্মারা সেই নাফস বা সেই আত্মা যেটা সবসময় মানুষকে মন্দ কাজে প্রেরণা দেয় এবং সেই নাফসে আম্মারার ইঙ্গিত বা ইন্ডিকেশন কোরআন মাজিদের মধ্যে আছে আল্লাহ সুবাহ সুরা ইউসুফ বারো নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন ইন্না নাফসা আম্মারা নিশ্চয়ই মানুষের মন বা মানুষের আত্মা কুকর্মপ্রবণ বা খারাপ কাজের প্রেরণা দানকারী তাহলে এই নাফসি আম্মারা থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে কারণ মানুষের যে নাফস বা আত্মাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই প্রথম ভাগে বিভক্ত নাফসে আম্মারা সব সময় চায় মানুষকে গোমরাহের পথে নিয়ে যেতে মানুষকে খারাপ কাজে নিয়ে যেতে এই সুরা ইউসুফ বারো নম্বর সুরার তিরপান্ন নম্বর আয়তে আমরা যদি পড়ি সুরা ইউসুফ পুরো সুরটায় ইউসুফ আলি ইসলামের যে ঘটনা তার ধারাবাহিক জীবনের যে শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল সুরা ইউসুফে এক থেকে চার পর্যন্ত আয়াতগুলোতে আমাদের এই কোরআন শরীফের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং চারের পর থেকে পাঁচ থেকে একশো দু পর্যন্ত আয়াতগুলোতে হজরত ইউসুফ আলি ইসলামের যে জীবনের যে মূল্যবান একটা ঘটনা ইতিহাস ঘটেছিল সেই ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং এই সমস্ত যে আয়াতগুলোতে যে ব্যাপারটা আলোচনা আছে যে মিশরের বাদশার কাছে ইউসুফ আলহিসাল্লাতু আসলাম ছিলেন বিবি জোলেখা ইউসুফ আলহ ইসলামকে একটা কুকর্মের জন্য একটা খারাপ কাজের জন্য তাকে বলেছিলেন ওই যে নেফসে আমরা যেটা বললাম অর্থাৎ বিবি জোলেখা সেই বাদশার স্ত্রী হরেত ইউসুফ আলহ ইসলামের সাথে একটা অবৈধ কাজ অবৈধ কর্ম কুকর্ম করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে এই যে ইচ্ছা বা মনোবাসনা করার জন্য তাকে বিভিন্ন ষড়যন্ত্র করে ইউসুফ আলি ইসলামকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন কিন্তু হজরত ইউসুফ আলহ ইসলাম আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে এই শয়তানির কাজ থেকে এই কুকর্ম থেকে খারাপ কাজ থেকে রক্ষা করো আল্লাহ সুবাহ তালা হজরত ইউসুফ আলহ ইসলামকে এই রকম একটা জঘন্য এইরকম একটা খারাপ কাজ থেকে তাকে রক্ষা করেছিলেন তাকে বাঁচিয়েছিলেন তাহলে এই যে নাফস নাফসে আম্মারা যেটা সেই বিবি জোলেখার মধ্যে এসেছিল এবং সেই মনের কুপ্রবৃত্তির কারণে সেই মনের কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে সে ইউসুফ আলি ইসলামকে একটা খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল সেটা হচ্ছে নাফসে আম্মারা সব সময় মানুষকে চায় গোমরাহির পথে বা খারাপের পথে নিয়ে যেতে তবে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলাম হাদিসের মধ্যে বলছেন যে সবচেয়েতে ক্ষমতাশালী ব্যক্তি সেই যে নিজের নাফসকে নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে আমরা এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء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 আবার ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম এই নাফসের যে তিন ভাগ বিভক্ত নাফসে আম্মারা যে নাফস আমাদেরকে সবসময় খারাপ কাজে উদ্বুদ্ধ করে কুকর্মে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়েতে ক্ষমতাশালী ব্যক্তি সবচেয়েতে পাওয়ারফুল ম্যান সেই যে নিজের নাফসকে নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে নিজের মনকে কন্ট্রোল করতে পারে এবং এটাও হাদিসের মধ্যে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন সবচাইতে উত্তম জিহাদ সবচাইতে বড় জিহাদ হচ্ছে সেটাই যে নাফসের বিরুদ্ধে জিহাদ নাফসের এগেনস্টে জিহাদ কারণ নাফস যদি চায় কোনো মন্দ কাজ বা খারাপ কাজে নিয়ে যেতে সেটা যদি আমি রুখে দিতে পারি সেটাকে যদি আমি বাধা সৃষ্টি করতে পারি প্রিভেন্ট করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার জন্য সবচাইতে উত্তম জিহাদ সেটাই হচ্ছে আমি সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি এবারে আমরা আলোচনায় আসব যে নাফসে লাউয়ামা এই নফসি লাউয়ামা সেই নফস বা সেই আত্মা যদি কোনো খারাপ কাজ বা মন্দ কাজ আমরা করেই ফেলি এই মন্দ বা খারাপ কাজ করার পরেই আমাদের বিবেকে বাঁধে বা আমাদের অনুশোচনা অনুপ্রেরণা হয় এবং নিজে লজ্জিত বোধ করে যে নাফস বা যে আত্মা সেটা হচ্ছে নাফসে লাউয়ামা যে নাফস লজ্জিত হয় এবং সংকোচ বোধ করে এবং নিজের বিবেকের তিরস্কার করে কোনো একটা মন্দ বা খারাপ কাজ করে নেওয়ার পরে সেটাও আল্লাহ সুবাহানা হুয়া তালা সেই নাফসের সেই নাফসের লাউমার কসমও খেয়েছেন সুরা কেয়ামা পঁচাত্তর নম্বর সুরার দু নম্বর আয়তে সেখানে আল্লাহ সুবাহ তালা এই নফসের লাউয়ামার কসমও খেয়েছেন সেই প্রশান্ত এই যে নফসের লাউয়ামা যেটা একাগ্র চিত্ত বা সন্তোষজনক বা দুশ্চিন্তাগ্রস্ত বা খারাপ কাজ করে দিলে তার মনের মধ্যে একটা সব সময় অশান্তির সৃষ্টি হয় সেটা হচ্ছে নাফসের লাউয়ামা এবং থার্ড যে ক্রাইটেরিয়া নাফসের সেটা হচ্ছে নফসে ইন্না এই নফসে ইন্না সেই প্রশান্ত নফস বা শান্ত শিষ্ট সবসময় শান্ত এবং কোরআন এবং হাদিস মোতাবেক বা ভালো কাজের কথা সবসময় চিন্তা করে সেই নফসে মুতমাইন্না সেটাও আল্লাহ সুবাহ তালা কোরআন মসজিদের মধ্যে বলছেন যে ইয়া ইয়া তুহান নফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফদখুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি সুরা ফজর ও সুরা নাম্বার উননব্বই আয়াত নাম্বার সাতাশ আঠাশ উনত্রিশ এবং ত্রিশ এই চারটা আয়াতে আল্লাহ সুবাহ তালা নফসে মুতমা ইন্নার যে প্রশংসা করেছেন এবং এই নাফসে মুতমা ইন্না যে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে দাখিল হবে মুতমা মুতমাইন্না সেটা আল্লাহ এই সুরাল ফজরে বর্ণনা করছেন ইয়া ইয়া তুহা নফসুল ইন্না হে প্রশান্ত নাফস একাগ্র চিত্ত সন্তোষজনক নাফস ইলা রাজিয়া ফিরে এসো তোমার প্রভুর দিকে ফদখুলি ফি ইবাদি তুমি প্রবেশ করো আমার অনুগত বান্দাদের মধ্যে ওয়াদখুলি জান্নাতি এবং তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো তাহলে এই নফসে আল্লাহ সুবাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন জান্নাতের তাকে আহ্বান করছেন তাহলে এই যে নফস বা আত্মা আমরা দেখলাম যে নফসে আমরা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং আমরা যাতে এই নফসে মুতমাইন্নার মতো আমাদের নফস বা আমাদের আত্মাকে সবসময় একাগ্র চিত্ত এবং আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিনিসটা করতে বলেছেন সেই নফসি মুতমাইন্নার জীবনযাপন করি তাহলে আমরা ইনশাআল্লাহ সেই কষ্টদায়ক আজাব থেকে সেই কষ্টদায়ক জাহান্নাম থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাব এবারে আমরা আলোচনায় আসব যে মানুষের যে মৃত্যু মানুষ মৃত্যুবরণ করে এবার এই মৃত্যু একটা নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট তার আয়ু বেঁধে দেওয়া আছে এবং মানুষ যে নিহত হতে পারে এবং তার স্বাভাবিক মৃত্যু হতে পারে সেই ব্যাপারে আল্লাহ সুবাহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা আলিম ইমরান তিন নম্বর সুরার একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে আলোচনা করেছেন আল্লাহ সুবাহ তালা সুরা আলিম ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল ছাড়া কিছু নন তিনি শুধুমাত্র রসুল ছিলেন কদখালাত মিন কবলিহি রসুল তার পূর্বে অনেক নবী এবং রসুল এসছেন তিনি যদি নিহত হন অথবা মারা যান মত এবং কাতাল এই দুটো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যদি মৃত্যুবরণ করেন মারা যান অথবা নিহত হন নিহত হওয়া বলতে সেই হোমিসাইডাল ডেথ যেটাকে বলা হচ্ছে কেউ কাউকে হত্যা করে দেওয়া তাহলে সেটাও নবী সাহেবের ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে তোমরা কি সেই কুফরির অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে যাবে যদি তোমরা সেই কুফরির অবস্থায় ফিরে যাও তাহলে তোমরা আল্লাহ সুবাহ তালার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এই আয়াতটাও আমাদের ইন্ডিকেশন দেয় যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনে তার স্বাভাবিক মৃত্যু বা তিনি যে নিহত হতে পারেন সেটা কোনো মানুষ আগে থেকে বলতে পারবে না সেই আলিমরান সুরায় একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারে না তার নির্দিষ্ট সময় না হয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ কোনো প্রাণী তার যে আয়ু বেঁধে দেওয়া আছে সেই আয়ু শেষ না হওয়া পর্যন্ত কোনো সময় সে মৃত্যুবরণ করতে পারে না আবার কোরআন মাজিদে আল্লাহ সুবাহানা হুয়া তালা অন্য আয়াতে বলছেন যে মানুষ যখনই এই টাইম হয়ে যাবে মানুষের মৃত্যুর যখনই সময় হয়ে যাবে সে এই পৃথিবীর মধ্যে যেখানেই থাকুক না কেন তাকে সে মৃত্যুর যে ফেরেস্তা মৃত্যুর ডিপার্টমেন্টে যে ফেরেস্তার যে দায়িত্বে আছেন সেই ফেরেস্তা অবশ্যই তাকে পাকড়াও করবেন অবশ্যই তাকে সেই মৃত্যুতে গ্রাস করবেন সেটা আল্লাহ সুবাহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা নিসা চার নম্বর সুরার আটাত্তর নম্বর আয়তে বলছেন এই নামা তখনও ইউদ্রুকুমুল মাও তোমরা যে কোনো জায়গায় থাকো না কেন মৃত্যুর সময় হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে বা মৃত্যু ধরে ফেলবে এবং তোমরা যদি একটা কঠিন দুর্গের মধ্যে অবস্থান করো কঠিন দুর্গ যেখানে সুচ পরিমাণ যদি কোনো ছিদ্র না থাকে এরকম একটা বাউন্ডারির মধ্যে এরকম একটা ঘরের মধ্যে অট্টালিকার মধ্যেও যদি তোমরা থাকো আর যদি মৃত্যুর সময় হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে সেই মৃত্যুর ফিরেস্তা সেখানে পৌঁছে যাবে অর্থাৎ সময় একদিকে যেমন বলা হলো যে মানুষের নির্দিষ্ট সময় না হলে সে কখনো মৃত্যুবরণ করতে পারে না সে যত বড়ই অ্যাক্সিডেন্ট হয়ে যাক না কেন যতই সে চেষ্টা করুক না কেন মৃত্যুর জন্য সে কখনোই মৃত্যু হবে না আবার যদি মৃত্যুর সময় হয়ে যায় সেই আয়ু যদি তার শেষ হয়ে যায় তাহলে আল্লাহ সুবান আহতালা বলছেন যে তাকে মৃত্যু অবশ্যই গ্রাস করবে মৃত্যু অবশ্যই ধরে ফেলবে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাক না কেন সে যদি অত্যন্ত কঠিন বা মজবুত দুর্গের মধ্যেও থাকে তাহলে তবুও তাকে মৃত্যু অবশ্যই গ্রহণ করতে হবে এবারে আমরা আলোচনা করব যে আমাদের এই যে মৃত্যু হচ্ছে বা এই যে জীবন আল্লাহ সুবাহ তালা আমাদের দিয়েছেন এই জীবন এবং মৃত্যুটা কার জন্য হতে হবে কার জন্য আমাদের এই জীবন এবং মৃত্যু একটু আগে আপনাদের সামনে বলছি আমাদের এই জীবন এবং মৃত্যু একমাত্র আল্লাহ সুবাহ তালার জন্যই হতে হবে কারণ আল্লাহ সুবাহ তালা কোরআন মসজিদের মধ্যে সুরা আনাম ছ নম্বর সুরার একশো বাষট্টি নম্বর আয়তে বলছেন ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি এবং আমার যে জীবন এবং মৃত্যু সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য তাহলে এই যে মৃত্যু সেটা যেন আল্লাহ ফকরাবুল আলমিনের জন্যই হয় সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এবারে আমরা আলোচনা করব যে আমাদের এই যে মৃত্যু হয় এবার পৃথিবীতে দুরকম শ্রেণীর মানুষ আমরা বসবাস করি একরকম শ্রেণীর মানুষ যেটাকে আমরা ইমানদার বলে আখ্যায়িত করতে পারি অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলে আবার যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না ইসলামকে গ্রহণ করে না বা ইসলামকে স্বীকার করে না ইমান রাখে না বিশ্বাস করে না তাদেরকে আরবিতে কাফের শব্দ ব্যবহার করা হয় যেটা অবিশ্বাসী যে বাংলাতে বলা হয় তাহলে সেই অবিশ্বাসী এবং যারা বিশ্বাসী ইমানদার তাহলে তাদের কি পদ্ধতিতে মৃত্যু হয় অবিশ্বাসীদের কীরকমভাবে পদ্ধতিতে মৃত্যু হয় মৃত্যু হতে গিয়ে তাদের কি কষ্ট হয় এবং ইমানদারদের কোনো কষ্ট হয় কিনা সেটা এবার আল্লাহ সুবাহতলা কোরআন মাজিদের মধ্যেই বলছেন আল্লাহ সুবাহ কোরআন মাজিদের সুরা আনফাল আট নম্বর সুরায় বলছেন আমাদের শেষ নবীকে আল্লাহ সুবাহ বলছেন যে তুমি যদি দেখতে যে কাফেরদের মৃত্যুর সময় ফ্রেস্তারা কাফেরদের মৃত্যু ঘটায় তাদের মুখে এবং পিঠে মারতে থাকে তাদের মুখে এবং পিঠে সেই সমস্ত ফেরেস্তারা কাফের বা অবিশ্বাসীদের মৃত্যুর সময় মারতে থাকে এবং বলে তোমরা জাহার নামের আগুনে প্রবেশ করো তাহলে এই রকম যে একটা শাস্তি মৃত্যুর জন্য এবং আরও বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে যে অবিশ্বাসীদের মৃত্যু অপবিত্র অবস্থায় হয় জুলুম করা অবস্থায় হয় অর্থাৎ অবিশ্বাসী কাফিরদের মৃত্যু কোরআন শরীফে আল্লাহ সুবাহ তালা বলছেন যে তাদের মৃত্যুটা নিজেদের উপরও জুলুম করা অবস্থায় তাদের মৃত্যু হয় এবারে পাশাপাশি যদি আমরা দেখি যে সারা পৃথিবীতে যে সমস্ত অবিশ্বাসী বা অন্যান্য ধর্মের মানুষরা আছে বিশেষ করে যেমন ইহুদি ধর্মের যে মানুষরা আছে আল্লাহর নবীকে আল্লাহ সুবাহ তালা বলছেন যে তুমি যদি ইহুদিদেরকে এবং তারা নিজেদেরকে বলে আমরা স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহর মানে কাছাকাছি এবং আল্লাহরই আমরা বন্ধু তখন আল্লাহ সুবাহ তালা আমাদের শেষ নবীকে বলছেন সুরা জুমা বাষট্টি নম্বর সুরার ছয় এবং সাত নম্বর আয়তে বলছেন যে হে নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কুলিয়া এই হল্লাদিন হাজু আন্তুম আন্নাকুম আউলিয়া ফতামান্না উলমাউতা ইনকুন্তুম আল্লাহ ফাকরাবুল আলমিন নবী সাহেবকে বলছেন যে তুমি যদি সেই ইহুদিদেরকে বলো হে ইহুদিরা তোমরা যদি বলো আমরাই আল্লাহর দোস্ত আমরাই আল্লাহর বন্ধু তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো তো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো সাত নম্বর আয়তে বলা হয়েছে যে তারা কখনোই মৃত্যুকে কামনা করবে না অর্থাৎ যারা অবিশ্বাসী যারা এই দুনিয়ার আরাম আনন্দ এই দুনিয়াকে যারা এনজয় করছে উপভোগ করছে তারা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে এমন মহব্বত করবে এমন প্রেম প্রীতি করবে যে তারা মৃত্যুকে ভয় করবে বা মৃত্যু তাদের হয়ে যাক মৃত্যু কামনা করবে এটা তারা কখনোই চায় না সেটাই আল্লাহ সুবাহতালা আমাদের শেষ নবীকে বুঝাতে চাইছেন যে সেই ইহুদি বা খ্রিস্টানরা তারা কখনো মৃত্যুকে কামনা করবে না আল্লাহ সুবাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আর দুনিয়া ও সিজনুল মোমেন ও জন্নাতুল কাফির এই দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা এবং কাফের সেই অবিশ্বাসীদের জন্য স্বর্গ অর্থাৎ প্রকৃত যারা মমিন প্রকৃত যারা আল্লাহ বিশ্বাসী যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে যাদের ইমানি জজবা ইমানের মানে প্রতিভা স্পিড যাদের বেশি তারা কখনো এই দুনিয়ার জীবনটাকে এত মহব্বত বা এত এত প্রেম প্রীতি করবে না তারা সবসময় সেই শহীদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এবং সিজনুল মোমেন ও কাফির এবং এই কাফিরদের জন্য এটা একটা স্বর্গস্বরূপ অর্থাৎ কাফেরা সবসময় চায় আমরা এই দুনিয়াতে যেন স্থায়ী একটা জীবন লাভ করি আমরা দুনিয়ার যে আরাম আয়েস দুনিয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা যেন আমাদের স্থায়ী হয় তারা মৃত্যুকে এত গাফিল হয়ে থাকে এত ভুলে থাকে যে তারা আস্তে আস্তে আস্তে আস্তে আরও ধ্বংসের পথে চলে যায় এমন বিপদগামী হয়ে যায় যে তারা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এই অল্প দিনের সুখ স্বাচ্ছন্দ্য তাদের সেই পরকালের জীবনে আখেরাতের জীবনে ধ্বংস হয়ে যাবে এবং তারা নিকৃষ্ট জীবন লাভ করবে আল্লাহ সুবাহ তালার কোরআন মাজিদের মধ্যে এবার বিশ্বাসীদের কিভাবে মৃত্যু হবে সেটাও আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে কোরআন মাজিদে আল্লাহ সুবাহতালা বলছেন যারা বিশ্বাসী বা যারা ইমানদার মৃত্যুবরণ করা হবে তাদেরকে পবিত্র থাকা অবস্থায় আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন যারা আল্লাহ বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাস করে তাদের মৃত্যু হবে পবিত্র থাকা অবস্থায় এবং ফ্রেশ তারা বলবে আপনাদের উপরে সালাম বর্ষিত হোক এবং আপনারা জান্নাতে প্রবেশ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আর পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশশো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উহ শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে বাংলা মানবতার সমাধান